গোপালপুরের মোড়ে ঘোলো জমি আমাদের আশা হাফিজ করি মৌলানা মুফতি আলমীর কারখানা সুন্নতুল জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ সুন্নতুল জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ গোপালপুরের মোড়ে ঘন জমি আমাদের আশা হাফেজ করে মৌলানা মুক্তি আলমির কারখানা সুনত জামাত জিন্দাবাদ বমন পত্রিকা জিন্দাবাদ সুনত জামাত জিন্দাবাদ বমন পত্রিকা জিন্দাবাদ ইমানি বলার ইমানি আছে আছে মনোভাব সাহস নিয়ে আগিয়ে সোরে ও যুবক দল ইমানি বালার ইমানি আছে আছে মনোবল সাহস নিয়ে আগিয়ে সোরে ও যুবক দল ধরতে খবে সবাই মিলে জমি আমাদের সারি ঘরে सुन तुम जमत तो जिंदा बाय बमन पुत्रिका जिंदा बाय सुन तुम जमत तो जिंदा बाय बमन पुत्रिका जिंदा बाय गोपालपुर मोड़े घनो जमी अमद सार গোপালপুরের মোড়ে ঘনো জমি আমাদের সার হাফিজ করি মৌলানা মুফতি আনমির কারখানা সুনত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ সুনত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ কে জানি তো আম্পাগানে মাদ্রাসা ঘবে এমন প্রতিষ্ঠান বাগানে আমাদের সঘবে এমন প্রতিষ্ঠান থেকে নজর কাড়িবে কয়ুম সাহেবেরি আশা হয়নি নিরাশা সুন্নত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ সুন্নত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ ফুল বাগানের মালিকানা করতে গিয়ে ভাই এমন বিপদ আসে ও ভাই সইতে পারদায় ফুল বাগানের মালিকানা করতে গিয়ে ভাই এমন বিপদ আসে ও ভাই সইতে পারদায় सुन तूं जमतूं जिंदा का जिंदा बाय सुन तूं जमतूं जिंदा जिंदा बाय गोपालपुरी मोड़े मुड़े जमी आस रसा हफिज करे मौलाना मोती अले मेरी कारखाना सुन तुम जम तुम जिंदाबाद बंगन पुत्री का जिंदाबाद सुन तुम जम तुम जिंदाबाद बंगन पुत्री का जिंदाबाद जिंदाबाद जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ সুন্নত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ ঝনঝন জমিলা কিছুই রাখব না জমি আমাদের আশা ঘুরতে পিছে থাকবো না ঝনঝন জমিলা কিছুই রাখব না জামি আমাদের সাহসে পিছিয়ে থাকব না सुनत মনের গলত মনের কুনুস ফেলো অল ইন্ডিয়া সুনাতুর জামাতের পট্টি ধরিয়া মনের গলত মনের কুনুস ফেলো মুছিয়া অল ইন্ডিয়া সুনাতুর জামাতের পট্টি ধরিয়া ইসলাম বিরোধীদের আমরা কবো ধরত ধরি নারী सुन्नत जमत जिंदाबाद पवन पुत्री का जिंदाबाद सुन्नत जमत जिंदाबाद पवन पुत्री का जिंदाबाद गोपालपुरे मोड़े खोलो जमी अमद रसा হাফিজ করি মৌলানা মুফতি আলে মির কারখানা সুন্নত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ সুন্নত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ বঙ্গন পত্রিকা খনফি মজাব শুনতে সন্ধানে দিচ্ছে কবর প্রতিদিন মানব সে বাঁচে বঙ্গন পত্রিকা খানাফে মজাব ছন্দে সন্ধানে দিচ্ছে খবর প্রতিদিন ওই মানব সেবা তবে দেরি কেন ফেসবুক খোলো বলছে আব্দুর রহমান সুন্নাত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ সুন্নাত জামাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ সনাত জমাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ গোপালপুরের মোড়ে খোলো জমি আমাদের আসায় হাফিজ কাই মৌলানা মুফতি আলে মেরি কারখানা সুন্নত জমাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ সুন্নত জমাত জিন্দাবাদ বঙ্গন পত্রিকা জিন্দাবাদ